ويبقى في الجنة فضل عمن دخلها من أهل الدنيا فينشئ الله أقواما فيدخلهم الجنة وأصناف ما تضمنته الدار الآخرة من الحساب والصواب والعقاب والجنة والنار وتفاصيل ذلك مذكورة في الكتب المنزلة من السماء والآثار من العلم المأثور عن الأنبياء وفي العلم الموروث عن محمد صلى الله عليه وسلم من ذلك ما يشفي ويكفي فمن ابتغاه وجده আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় প্রশংসা সালাম সালাম নাজিল হুকেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের আল আকিদ আল ওয়াসেতিয়া নামক কিতাব শেখুল ইসলাম ইবনে তাইমা রহমতুল্লাহ আলের এই কিতাবের বিষয়বস্তু আজকে হচ্ছে গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্কিত তা হচ্ছে গত সপ্তাহের আলোচনা কি ছিল সাফাত সম্পর্কে সাফাত এবং তার প্রকরণ আট রকমের সাফাতের কথা আলোচিত হয়েছে সাফাতের মাধ্যমে গোনাগার লোকেরা বের হবে জাহান্নাম থেকে অথবা জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে গেছিল কিন্তু তারা জাহান নামে যাওয়ার আগেই সাফাত হয়ে যাবে যার ফলে তারা জাহান নামে যাওয়া থেকে রক্ষা পেয়ে যাবে এরপরে সাফাত সব শেষ হয়ে যাবে বিনা সাফাতে বিশেষ আল্লাহ রহমতে কিছু লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে সাফাতের পরে এটা একটা স্তর আখেরাতের বিষয় সম্পর্কে যেসব আলোচনা তার এই আলোচনা হচ্ছে শেষ আলোচনা যে সাফাত ছাড়াও অনেক গুনাগার হবে যারা কাবিরা গুনহা করে মারা গেছে বিনা তবায় তবা করলে তো সংশোধন হয়ে গেছে তারা আল্লাহ রহমতে জান্নাতে আসবে জাহান্নাম থেকে যারা জাহান্নামে দীর্ঘকাল হয়তো জ্বলবে যেমন হাদিসে রয়েছে আর তারপরে জাহান্নাম ভর্তি হয়ে যাবে কিন্তু জান্নাত খালি থাকবে তখন আর একটি বিষয় হচ্ছে আজকের যে জান্নাত রবুল আলমিন যে সব খালি থেকে যাবে জায়গা সেসব এলাকায় বসবাসের জন্য বিশেষ মানুষদেরকে বা সৃষ্টি আল্লাহ রবুল আলমিন পয়দা করবেন এই দুটো বিষয় আজকের এই আকিদা ওয়াসেতিয়ার আলোচনা হচ্ছে আমাদের উনত্রিশতম পর্ব ধারাবাহিক এর আগে আঠাইশটি আলোচনা হয়েছে আমরা কাছে চলে এসছি ইনশা আল্লাহ তালা চল্লিশটার মধ্যে হয়তো শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ তো এখন শুরু করা যাক শেখ সালেউল ফৌজান আল্লাহ তালা এই আকিদা ওয়াসেতিয়ার ভাষ্য করেছেন সারা লিখেছেন সুন্দর তাতে তিনি হেডলাইন বলছেন বিষয়বস্তু এখরাজ ও বাদিল ওসাত মিনান্নার কিছু নাফারমানদেরকে জাহান্নাম থেকে বের করা হবে বের রহমতিল্লাহ আল্লাহর রহমতি বেগাইর সাফাতিন বিনা কোনো সুপারিশ ওদের জন্য কোনো সুপারিশ হয়নি সুপারিশও নসিব হয়নি এত বদ নসিব ছিল কিন্তু শেষখানে ভাগ্য চমকে উঠবে যখন আল্লাহ রাবুল আলমিনের রহমত হবে লক্ষণীয় বিষয় বলা হয়েছে কিছু নাফারমান সুতরাং এটা মনে করবেন না যে আমরাও নাফারমানি করে আর বড় বড় কাবিরা গোনা করে আর বড় বড় ফরজ ছেড়ে দিয়ে হয়তো এই দলে সামিল হয়ে যাবে তাহলে সব নাফারমানের জন্য এটা নসিব হবে না বুঝছেন না কথা কারণ অনেক ভাবতে পারে তো সাফাতে তো মেলা লোক পার হয়ে যাবে তাই না আর তারপরে সাফাত ছাড়া আল্লাহর রহমতে হ্যাঁ অনেক নাফারমান কি হবে জাহান্নাম থেকে মুক্তি পাবে তো সেই নাফারমানদের মধ্যে আমরা হয়তো হয়ে যাব আজকাল তো মানুষের দিন নেই সব নাফারমান বলা হয়নি বাদুল ওসাদ কিছু নাফারমান আসির বহু বচন হচ্ছে ওসাদ কিছু গুনাগার পাপিষ্ট যারা জাহান নামে জ্বলতে জ্বলতে জ্বলতে আল্লাহর রহমত হয়েছে সাফাতে বের হইতে পারেনি কেউ সাফাত করে ওদের নবীলামের সাফাত হয়নি অন্য নবীদেরও সাফাত হয়নি কোন নেক মমিন মমিনাতের সাফাত হয়নি জি হ্যাঁ সাফাত হয়নি আল্লাহ রহমত হবে আল্লাহ রহমত তার ক্রোধের ওপর প্রাধান্য পাবে সুতরাং এক শ্রেণীর নাফারমানরা ওর একটা ক্যাটাগরি হবে এক শ্রেণীর নাফারমানরা জাহান্নাম থেকে মুক্তি পাবে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আর জান্নাত জান্নাতের অধিবাসীদের বসবাসের পরে প্রশস্ত থেকে যাবে খালি থেকে যাবে তখন আল্লাহ বলে এত প্রশস্ত জান্নাত তো সেই জান্নাতকে আল্লাহ হাবুল আলমিন ভর্তি করবেন বিশেষ সৃষ্টি দিয়ে যাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন এই মর্মে হাদিস রয়েছে হাদিস নকল করবো ইনশাল্লাহ আজকের লম্বা কোন আলোচনা নেই কিতাবের আলোচনা যখন শেষ হয়ে যাবে ইবনে তাইম রাহেমাহুল্লাহ যা কিছু বলেছেন আর তারপরে এই দুটি বিষয়ের উপরে দুটি হাদিস তার মধ্যে একটি হাদিস সংক্ষেপে এখানেই চলে এসছে কিতাবেও বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই ওয়া ইউখরিজুল্লাহু মিনান নারি আকওয়ামান বিগাইরি শাফাআতিন মহান আল্লাহ বের করবেন জাহান্নাম থেকে আকওয়ামান অনেক জাতিকে মানে অনেক শ্রেণীর মানুষকে বেগায়ের সাফাতের বিনা সুপারিশ কেউ সুপারিশ করে ওদের জন্য তো কিভাবে তারা বেরোবে বলবে ফজলিহি ও রহমতিহি বরং এরা বের হবে আল্লাহর ফজল এবং আল্লাহর দয়াই ফজল মানে অনুগ্রহ আর রহমত মানে হ্যাঁ দয়া করুণা কাছাকাছি শব্দগুলি অর্থের দিক থেকে ওয়াব কাফিল জান্নাতে ফজলুন আম্মান দা খালাহামিন আহলি দুনিয়া দুনিয়ার যারা বসবাসকারী মানুষ ছিল জিন ছিল যাদেরকে শরীয়তের মুকাল্লাফ দায়িত্বশীল বানানো হয়েছিল যে শরীয়তের বিধিবিধান তোমাদেরকে মেনে চলতে হবে জন্য মহান আল্লাহ কাকে পয়দা করেছেন হ্যাঁ? মানুষ এবং জেনকে বাস দুটো সৃষ্টি অসংখ্য সৃষ্টির মধ্যে হাজার হাজার সৃষ্টির মধ্যে আল্লাহ রবাহ আলমিন শুধুমাত্র মানুষ এবং জিনকে তার আদেশ নিষেধ পালন করে জীবনযাপন করতে হয়ে জন্য পয়দা করেছেন হমা খালাকুল জিন্না আল ইনসা ইবদন সুরাজ আরিয়াত আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য আমার এবাদত মানে আমার একত্বের সাথে এবাদতের জন্য এখানে লিয়াবধু নি ছিল আসলে আমার এবাদতের জন্য আর কারো যেন এবাদত না হয় ইয়া কান আবুদ ইয়া কান সুরা ফাতে একমাত্র আল্লাহ তোমার এবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য আর কারো ইবাদত যেন না করে থাকা কারো কাছে সাহায্য মদত না চেয়ে থাকে না নবী রসুল না গৌস কুতুব না অলি আবদাল হ্যাঁ না ফকির দরবেশ না দুর্গা না দরগা যারা দুর্গা দরগায় ধর্ণা দিয়েছে তাদের জন্য নয় এসব কিন্তু তারা চিরকালে জাহান্নামী মুশরেক ফের যারা মুশরেক তারা জাহান্নামী যারা ইমান ভঙ্গ করে মারা গেছে আলোচনা চলছে সাফাত অথবা রহমতে জান্নাতে যাওয়ার যারা মুশরেক বড় মুশরেক নয় বড় কাফের নয় মুসলিম সমাজের গুনাগার কিন্তু সিরকের গোনা করে মরেনি কুফরি করে মরেনি না নাস্তিক না কবর পূজারি জি কবরে সেজদাকারী কবর কাছে মদত চানেওয়ালা ছেলে সন্তান চাই হ্যাঁ রোগের আরোগ্য চাই আশা রাখে যে বা বিশ্বাস রাখে সিরকি কুফরি গজ করতে অসাধারণ ক্ষমতা রাখে দিতে পারে তো তারা আসলে নাফারমান বলা যাবে না যে মুসলিম সমাজের নাফারমান তারা বড় শির করে মারা গেছে এই অবস্থায় যদি মারা যায় তাদের জন্য এসব আলোচনা কিন্তু নয় আজকে ভালো সুতরাং শিরকম সম্পর্কে সজাগ হন আর নিজের আত্মীয় স্বজন বংশধরকে পরিবার পরিজনকে দেশবাসীকে মুসলিম ভাই বোনদেরকে সতর্ক সাবধান করেন যে শির্ক না করে যদি অন্য কোনো বড় অপরাধ করেও মারা যায় তো জাহান্নামে জ্বলেও একদিন আসবে কিন্তু মুশ্রিক কাফের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন আর জাহান্নামকে চিরকালের জন্য ফরজ করেছেন অবাহম বেখারে জিনার তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা কখনো নাম থেকে বেরোবে না আলেহ জান্না শুনে যে আল্লাহর সাথে শির করে মারা যাবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন শির কবর কাছে চাওয়া আর কিছু পাবো দিতে পারে এসব আকিদা রাখা অথবা সেখানে যাওয়া চাদর চড়ানো এই চাদর চড়ার মাধ্যমে রুজিতে বরকত হবে এখানে খাসি মরগ জবাই করলে বাবা খুশি হবে তখন আমার দিকে সুদৃষ্টি দেবে এসব বড় শির বিল্লাহ যারা এরকম আল্লাহ সাথে শির করে মারা যাবে তাদের উপর ফকাত হারাম আল্লাহ আলিহির জান্না জান্নাত আল্লাহ রবান কি করেছেন হারাম করেছেন জান্নাত হারাম এ আয়তে জানলেন আর আগের আয়তে জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হবে না এই দুটো আয়াত বললাম দুটি বিষয়ের ওপর এই মর্মে অনেক আয়াত রয়েছে ও সুতরাং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম আনসার আর এরা এত বড় জালেম যে এই জালেমদের জন্য কোন সাহায্যকারী সুপারিশকারী থাকবে না সুপারিশ হবে না এমনকি আল্লাহ রহমত হবে না আল্লাহ রহমত খাস কার জন্য পারলৌকিক রহমত আল্লাহ রহমত হচ্ছে দুই রকম দুনিয়াবি রহমত পার্থিব দয়া আর পারলৌকিক দয়া আখেরাতের রহমত দুনিয়ার রহমত মুসলিম কাফের হ্যাঁ, সবাইকে সামিল সবাইকে আল্লাহ খেতে দিচ্ছেন সবাইকে আল্লাহ হাওয়া বাতাস দিচ্ছেন সবাইকে আল্লাহ প্রাণ দিয়েছেন সবাইকে সুস্থতা দিয়েছেন মুসলিম চাইতে অনেক কাফের বেশি সুস্থ কাফের বেশি ভোগ বিলাস করছে সুখ করছে দুনিয়া তো আল্লাহর দুনিয়ার রহমত সৎ অসৎ সকলকে সামিল কিন্তু আখেরাতের রহমত একমাত্র মমিন বিশ্বাসী যারা ইমানের সাথে শির মিলাইনি কুফরিকে মেলায় কুফরি শির মুক্ত যারা ইমানদার মুসলিম আমলে তুটি থাকলেও কখনো না কখনো জাহান্নাম থেকে বাঁচবে বা রক্ষা পাবে আসুন এখন আর একটি বিষয় যেটা বলছিলাম যে ওয়াব কাফিল জান্নাতে ফাদলুন জান্নাতে অতিরিক্ত খালি জায়গা থেকে যাবে আম্মান দাখালা যারা প্রবেশ করলো তাদের বসবাস আর তাদেরকে যা আল্লাহ দিলেন হ্যাঁ শুধু বাড়ি ঘর নয় নিম্ন শ্রেণীর জান্নাতি সম্পর্কে হ্যাঁ, আমার একটা আলোচনা আছে নিম্ন শ্রেণীর একেবারে একেবারে নিম্ন শ্রেণীর যে সব শেষে জান্নাতে যাবে তাকে আল্লাহ কত দিবেন পৃথিবীর দশ গুণ লাকা আশার তামসা আগে দুনিয়া দুনিয়ার দশ গুণ সময় হইল হাদিস হয়তো কোনদিন শোনাবেন সাল আবার তারপরেও জান্নাতে খালি জায়গা কি হবে থেকে যাবে বলছে জান্নাতে জান্নাতিরা প্রবেশ করার পরে অতিরিক্ত জায়গা থেকে যাবে আকুয়ামান সুতরাং আল্লাহ বেশ কিছু জাতিকে মানে বেশ কিছু মানুষকে পয়দা করবেন মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন ফাইদ খেলহমল জান্না অথবা আল্লাহ তাদেরকে জান্নাতে আবাদ করবেন যাও তোমরা জান্নাতে বসবাস করো এমনি আল্লাহ রবুল আলম হ্যাঁ কোনো মুশকিল আছে মানুষ যদি অধিকার রাখে যে আমরা যাকে ইচ্ছে নাগরিক করতে দেব সরকার যে কোনো সরকার আজকাল নিজের এই হ্যাঁ অথচ জমিন আল্লাহ জমিন যখন আল্লাহর হ্যাঁ তো সকল আল্লাহর বান্দার ঠিক না এই যুক্তি তো কেউ পেশ করতে পারে তারপরে যে কোনো সরকার যে কোনো শাসকের হ্যাঁ এই অধিকার আছে যাকে ইচ্ছা নাগরিকত্ব দিল আর যাকে ইচ্ছে দিল না যে চাইবে তাকেই দিবে জরুরি নাই হ্যাঁ আর যাকে দিল না তার সাথে কোনো অবিচারও করলো না ভাই তোমার কোনো হক নষ্ট করেছি ঠিক না জি হ্যাঁ মানুষের বলার অধীর থাকে আল্লাহ জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ বিনা মলে আর খালি জায়গা আছে আবাদ করবেন ওদেরকে ফাইদ খেলহমল ওদেরকে আল্লাহ জান্নাতে হ্যাঁ বসবাসের সুযোগ দেবেন বা জান্নাতের প্রবেশ করাবেন ওয়াসনাফ মা মানা দারুল আখেরা মিনাল হিসাবি ওয়াস সওয়াবি ওয়াল একাবি ওয়াল জান্নাতে ওয়ান নারী وتفاصيل ذلك مذكورة في الكتب المنزلة من السماء والآثار من العلم المعصور عن الأنبياء এখন আর লম্বা আলোচনা আখেরাত সম্পর্কে না করি কারণ আখেরাত সম্পর্কে পরকাল সম্পর্কে অনেক আলোচনায় আছে আর অনেক কথা কোরআন হাদিসে আছে আর অনেক বিষয় হ্যাঁ যেগুলি হয়তো বিস্তারিত আমাদের কাছে জ্ঞান পৌঁছেনি সে যেসব বিস্তারিত জ্ঞান আমাদের কাছে হয়তো পৌঁছেনি আমরা সেগুলো আয়ত্ত করতে পারিনি তো এই সমস্ত কিছু সম্পর্কে জানার মাধ্যমটা কি কিভাবে জানবেন আপনি যুক্তি দিয়ে জানা যাবে মানুষের নলেজ হাসিল করার একটা তরিকা হচ্ছে মানুষের কি বিবেক বুদ্ধি অনেক আছে ওকে কেউ শিখায়নি ওর বিবেক বুদ্ধি ব্রেন দিয়ে অনেক কিছু আবিষ্কার করে নিচ্ছে হয় না দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আপনার ব্রেন বুদ্ধিতে কেউ শিখায়নি কেউ পড়ায়নি অনেকে চালাক চতুর আদব কায়দা ও নিজেই বুঝে কার সাথে কি আদব করতে ওকে ওর বাপ মাও শেখানি কেউ শেখানি আর অনেকে মোটা হুঁশ আছে ওকে বাপ মা চোদ্দ গোষ্ঠী শিখিয়াও শিখে না আছে না জি তো কথা হচ্ছে যে দুনিয়াতে শিখার মাধ্যম অনেক আছে শিখার মাধ্যম কেউ ওস্তাদের কাছ থেকে শিখেছে কেউ কিতাব থেকে শিখেছে কেউ মানুষের দেখা দেখি শিখেছে কেউ আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে শিখেছে অনেক কিছু শিখেছে তাই না আজকাল ইন্টারনেটের যুগে আরো কত জায়গা থেকে কে শিখেছে তাই না জি হ্যাঁ কিন্তু আখেরাতের বিষয়াদি সম্পর্কে জানার বা জ্ঞান অর্জনের মাধ্যম কি হতে পারে আপনাদেরকে জিজ্ঞেস করছি মাশাল কোরআন এবং সন্না বা এক কথা বলে ওহি আল্লাহর ঐশী বাণী ওহি ছাড়া আর কোন রিসোর্স নেই কোনো মাধ্যম নেই কোন মাধ্যম নেই যে ওহি ছাড়া আর অন্য কোন তরিকা হ্যাঁ সুফি বেদাতিদের কাছে হইতে পারে মোমরাদের হ্যাঁ, কাছে আরে কাস ও জান্নাত দেখে চলে আসুন কোরআন অনেক হাদিসে ও জান্নাত দেখে চলে এসছে কোরআন অনেক হাদিসে ও জাহান্নাম দেখে চলে এসছে মোমরাহি সব বলছেন এই বিষয়টাই ও আসনাফ ও মাতদাম্মানাথ দারুল আখিরাহ পরকালের ঘর শাব্দিক অর্থ বললাম দারুল আখেরা পরকাল ঘর মানে জান্নাত জান্নাত সম্পর্কে আলোচনা হচ্ছে বা পরকালের বিষয়গুলি এই পরকালের প্রতি যে ইমান পঞ্চম ইমানের স্তম্ভ এই বিষয়টি যেই বিষয়গুলিকে সামিল অনেক বিষয়কে সামিল শুরুতে বলেছি মানুষের মৃত্যু থেকে শুরু করে বা মৃত্যুর পূর্ব মুহূর্ত যে মুহূর্ত অবস্থা অবস্থা থেকে শুরু করে একেবারে জান্নাত জাহান্নামের শেষ পর্যন্ত তাই না তো এই যে সমস্ত বিষয়গুলি রয়েছে যেগুলিকে আখের পরকালের প্রতি ইমান বা পরকাল এই কথাটি সামিল এর মধ্যে যত কিছু রয়েছে যত প্রকারের বিষয়গুলি হইতে পারে যত প্রকারের জিনিস হইতে পারে যেমন কি হইতে পারে মেনাল হিসাব জান্নাতে যাওয়ার আগে হিসাব ওয়াসওয়াব এবং নেকি প্রতিদান বদলা ওয়াল কাব মানে শাস্তি পানিশমেন্ট ওয়াল জান্না জান্নাত ওয়ান্নার জাহান্নাম ও তাফাসিল আলিকা এবং এর বিস্তারিত বিশদ আলোচনা জান্নাতের বিশদ আলোচনা বিবরণ জাহান্নামের বিস্তারিত বিবরণ জি হিসাব নিকাশ ইত্যাদি কার কি অবস্থা হবে ইত্যাদি এ সমস্ত কিছু কোথায় পাবো বলছে মজকুর ফিল কুতুবেল সামা উল্লিখিত হয়েছে আকাশ থেকে নাজেলকৃত কিতাব সমূহে মানে আসমানি হ্যাঁ, গ্রন্থি আসমানি গ্রন্থ কোনগুলি যেগুলি আল্লাহ প্রদত্ত কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব ওহি এতে আচ্ছা আসমানি কিতাব যেমন কোরআন করিম তওরাত অবিকৃত কিন্তু বিকৃত যেগুলো হয়তো হ্যাঁ, কাটছাট করেছে ওগুলো অচল মানুষের কথা কারণ ওই সব কিতাব নষ্ট করে দিয়েছে তারা জাতিরা সংরক্ষণ করতে পারেনি তারা কিন্তু আসল যেইভাবে আল্লাহ নাজল করেছে কে জবুর জবুরকে ওতে আখেরাতের কথা রয়েছে বিস্তারিত অনেক কথা রয়েছে এছাড়া আর জানার মাধ্যম আসমানি কিতাব ছাড়া আম্বিয়া রসুলগণ যেই এলম ছেড়ে গেছেন আম্বিয়া রসুলদের পরিত্যক্ত জ্ঞান তাই বলছেন ওয়াল আসার মিনাল ইলমিল মাসুর আনিল আম্বিয়া আর যেসব হাদিস বা বর্ণনা আসার মানে বর্ণনা যেসব বর্ণনা যেই বর্ণনাগুলি বর্ণিত হয়েছে আম্বিয়া রসুলগঞ্জ থেকে অফিল ইলমিল মাউরুস আর মোহাম্মদ সে অন্যান্য বিনু আলি সালাম থেকে হইতে পারে ইব্রাহিম আলী সালাম থেকে বর্ণনা হইতে পারে মোসা ইসা আলী সালাম থেকে হইতে পারে দাউদ আলী ইসলাম থেকে হইতে পারে আলিমসালাম জমিয়ান এমনকি শেষ নবী সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে জ্ঞান এল ছেড়ে গেছেন ওই জ্ঞান হাদিস নবিসামের হাদিস বা সিরাতের কিতাবাদি নবিসের জীবনের কিতাবাদিতে আছে সেগুলিও হাদিসের একটা অংশ যা কিছু এতে রয়েছে মিনজালিকে সম্পর্কে মা ইয়াসফি ওয়াকফি যা মানুষের জন্য যথেষ্ট যাতে রয়েছে মানুষের জন্য কি যেটাকে বলা ইয়াসফি মানে যাতে মানুষের সংশয় নিরসন রয়েছে সংশয়ের রোগের আরোগ্য রয়েছে শেফা থেকে শেফা মানে আরোগ্য চিকিৎসা যাতে মানুষের সংশয়ের আরোগ্য রয়েছে কোন সংশয় সন্দেহ থাকবে না যখন কোরআন সন্না বা ওহির জ্ঞান অর্জন করবে ওই এক ফি আর যা যথেষ্ট আর বেশি আমি আলোচনা করব না কেউ যদি সেগুলি সন্ধান করতে চাই যে আমি জান্নাত সম্পর্কে জানবো আখেরাত সম্পর্কে জানবো আর পরকালের যেসব বিভিন্ন স্তরগুলি রয়েছে আরো অতিরিক্ত জানবো কেউ যদি তা সন্ধান করতে চায় তলাশ করতে চায় তো ওয়াজাদাহ অবশ্যই পাবে পাবে জি তলাশ করতে হবে যে যতটা এলম হাসিল করতে পারে এত জান্নাত সম্পর্কে শেষ পর্যন্ত এত কথা বা বিভিন্ন বিষয়গুলির কথা রয়েছে আখেরাত সম্পর্কে বিভিন্ন দিকের কথা রয়েছে যদি পড়ে দেখেন তো অনেক কিছু জানতে পারবেন তারপরে কয়টা হাদিস চর্চা করেছেন এই সম্পর্কে শেখ সাহেব ফৌজান হাফিজাহ তালা বলছেন ইবনে তেম রাহমহল্লার এই কথাগুলির সারা বা ভাষ্যে যে যখন ইবনে তেম রাহমতুল্লাহ আলী সাফাতের প্রকরণগুলি বর্ণনা করলেন এবং সেখানে এটাও বর্ণনা করেছেন যে সাফাতের মাধ্যমে অনেক নাফার মান গুনাগাররা কোথায় চলে যাবে জাহার নাম থেকে জান্নাতে চলে যাবে অথবা জাহান নামে যাচ্ছিল জাহান নামে যাওয়া থেকে বেঁচে যাবে দুই রকম হবে জাকারাহ না এখানে এখন আলোচনা করছেন আন্নাল খরুজ মিনান্নার লাহসাবন আখার গাইরু সাফা বলছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সাফা ছাড়াও আরেকটা মাধ্যম আছে আরেকটা মাধ্যম আছে আর একটা উপায় আছে সে উপায়টা কি ওহ রহমতুল্লাহ সুবাহানা ওফদুল আহসানু সেটা হচ্ছে আল্লাহ সুবাহ তালার রহমত তার অনুগ্রহ এবং তার এহসান এহসান সুতরাং আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন মিন ওসাতিল মাহেদিন কথাটা ভালো করে লক্ষ্য করবেন যারা একত্ববাদী তৌহিদবাদী আল্লাহর তৌহিদ আল্লাহ এক একক তার জাতে সত্তায় তার সেফাতে গুণাবলিতে তার কাজে তার এবাদত বন্দীতে যত রকমের তৌহিদ তৌহিদে নবুবিয়া তহিদুল অলুহিয়া তহিদুল আসমা সেফাত সবগুলি কথা বললাম ঠিক আছে সমস্ত কিছুতে তৌহিদবাদী ছিল তৌহিদে তার কোন আল্লাহ যে এক ও একক আল্লাহ আছেন এবং তার কোনো শরিক নেই কোনো কিছুতে কেউ শরিক নেই এতে কোন রকমের ত্রুটি ছিল না যত ত্রুটি ছিল তার আমল আখলাকে ছিল এবাদত বন্দীতে ত্রুটি আখলাক চুরিতে ত্রুটি লেনদেনে ত্রুটি এইসব ত্রুটি ছিল পাপ ছিল বহু পাপ ছিল এমনকি মান ফিকাল আদনা মিসকালে হাব্বাতে মেন সাফাতের মাধ্যমে তো যাদের অন্তরে হ্যাঁ সরিষা পরিমাণ ইমান ছিল তারা বেরিয়েছে এই লোকগুলো যারা হবে যারা আল্লাহর রহমতে সাফাত দিয়ে বেরোতে পারে কেউ সুপারিশই করেনি সব লোকের জন্য সুপারিশই করবে না আল্লাহ তার রহমতে বের করবেন যাদের অন্তরে সরিষার দানার চাইতো ক্ষুদ্র পরিমাণ ইমান ছিল তহিদটা ছিল হাদিস আসবে তখন দেখবেন যে জীবনে কোনো ভালো আমল করেনি জীবনে কোনো ভালো আমল করে এইরকম শব্দ ব্যবহার হয়েছে এর দলিল হিসাবে সুরা নেসার আয়াত নম্বর আটচল্লিশ উল্লেখ করেছেন শেখ সাহেব ফৌজান হাফেজাহুল্লাহ বলছেন ইন্নআল্লাহ আল্লাহ শিরকের গোনা মাফ করবেন না আল্লাহর সাথে যদি শির করা হয় আর শিরকের অবস্থায় কেউ মারা যায় তো আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না তার কিন্তু শিরকের নিচের কোন গোনা যদি হয় মা মানে শিরকের নিম্নের কোন যদি অপরাধ হয় সমতুল্য অপরাধ আল্লাহ করবেন না শির করেনি জাদু করেছে শির করেনি শির্ক মানে আল্লাহ সাথে শরিক করা ও আল্লাহকে মানেনি হ্যাঁ আল্লাহ আদেশ মানেনি আমি ওইসব মানি না নামাজ মানি না আমি রোজা মানি না সিরকও করেনি ও মাজারেও যায়নি তো যায়নি তো যায়নি কোথাও যায়নি আর বলছে আল্লাহ এইসব মানি না অথবা একটা কিছু মানি না আমি জেনা হারাম মানি না হ্যাঁ জুয়া হারাম মানি না আমি সুদ হারাম মানি না ও কাফের হয়ে গেছে তার সিরকে সমানি গোনা করেছে শুধু এই কথা ভাববেন না যদি শুধু শির কার নাস্তিকতা ব্যাস ইমান ভঙ্গকারী যতগুলি বিষয় হতে পারে হাজার হাজার বিষয় হবে হাজার হাজার কারণে মানুষ ইমান ভঙ্গ করে একটা দুটো নাই দশটা যে ইমান ভঙ্গকারী কারণ ওই মোটা কথাগুলি বলবো হেডলাইন বলা হয়েছে ওর আন্ডারে অনেক কিছু আসবে ইসলামের স্পষ্ট একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে ফরজকে হ্যাঁ যেমন হজ হজ তো নাই ইসলামের রুকুন মাস্টার কুরবানি সুন্নাতে মোয়াক্কাদা কিন্তু কোরবানি এমন একটা প্রকাশ্য এবাদত যে যেটা মানব মুসলিম জাতির উপর অস্পষ্ট নয় তাই না সারা বিশ্বে কোরবানি হচ্ছে কোন একজন মুসলিম বলে আমি কোরবানি এত টাকা লসটা আমি মারি না এটা সে কাফের সে মুশরেক হিন্দু আর ওই কোরবানি অস্বীকারী সমান কোন পার্থক্য নেই সমস্ত নামাজ ঠিক আছে তহিদ ঠিক আছে জানাতে পাবে না সে কারণ ইসলাম সে ভঙ্গ করেছে জি যদি তবা না করে মারা যায় হ্যাঁ তবা করে নেই মরার আগে তাহলে তো সব গুণাই মাফ হইতে পারে এখন শোনেন ওই যে দুটি হাদিস এই দুই বিষয়ের উপর একটি হাদিস হচ্ছে যে সুপারিশ হবে সুপারিশ শেষ তারপরও জাহান নাম থেকে বের হইতে পারলো না তখন আল্লাহ রহমতে অনেকে জাহান নাম থেকে বের হবে এই বিষয়টি অফিল হাদিস মোত্তাফাক আলী বোখারি মুসলিমের হাদিসে রয়েছে ইয়াকুরুল্লাহ আল্লাহ বলবেন হাদিস অনেক লম্বা এক পৃষ্ঠার হাদিস আছে সুতরাং গোটা হাদিস শোনানো যাবে না ওই ওই অংশটুকু শোনাচ্ছি এখানে আছে আর এখানে আমি হাদিসের নাম বা আপনাদেরকে শোনাই সহি বোখারিতে ছয় হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস সহি মুসলিমে দুইশো উনসত্তর নম্বর হাদিস বলছেন যে ফায়াকুল্লাহ আজাল্লাহ সুপারিশ করতে করতে করতে আম্বিয়া রসুলগণ আর অনেক লোকেরা সুপারিশ করলো অনেক লোক জাহান্নাম থেকে হ্যাঁ, মুক্তি পেয়ে গেল জান্নাতে চলে গেল অনেকের জন্য জাহান্নাম ফরজ হয়ে গেছিল জাহান্নামের কাছে চলে গেছিল অর্ডার হয়েছিল এখনই ফেলা হবে ওখান থেকে বেঁচে গেল সব সব কাহিনী সব ঘটনা বর্ণনা করা হয়েছে সবকিছু তারপরে বলছেন ফাইয়াকুর উল্লাহ সর্বশেষ আল্লাহ বলবেন সাফাতিল মালাইকা তো মালায়কা ফেরেস্তাগণ সুপারিশ করেছে ওয়াসাফান নবীনা নবীগণ সুপারিশ করেছে ওয়াসাফাল মোমেনুনা মোমিনরাও সুপারিশ করেছে যারা জান্নাতি তারাও সুপারিশ করেছে আল্লাহ আমি একা যাব না আমার বাপকে নিয়ে যাব আমার মাকে ছাড়া যাব না আমার এই ছেলেকে ছাড়া যাব না যদি আল্লাহ শুনে হইতে পারে দুটো শর্তের সাথে অসত্য বলেছি দুটো শর্তের সাথে সুপারিশ হবে কিন্তু দুটো শর্ত সবসময় মনে রাখবেন ইল্লা আল্লাহ বলবেন যে সবার সুপারিশ শেষ ফেরেস্তার শেষ নবীদের শেষ মমিন মুসলিমদের সুপারিশ করা শেষ জান্নাতিদের সুপারিশ করা শেষ এখন শুধু বাকি আছে কে ইল্লা সবচেয়ে বড় দয়ালু যিনি সমস্ত দয়ালুর বড় দয়ালু যেন আর হামুর রাহিমি আল্লাহ রবুল আলমিন শুধু সেই বাকি আছে আল্লাহ ঘোষণা করবেন আমি শুধু বাকি আছি এখন আমি যা ইচ্ছা তাই করব যাকে চাইব আমি এখন কি করব জাহান্নাম থেকে উঠিয়ে নেব জান্নাতে দেব আল্লাহ রবুল আলমিন তার এক মুষ্টি দিয়ে জাহান্নাম থেকে বহু লোককে উঠাবে এক মুষ্টিতে কবজা মানে একটা মুষ্টি কবজা মানে কবজা এক মানে হাতে ধরা আর কবজাতন মানে একবার ধরা জি এক নিয়ে আল্লাহ রবুল আলমেন উঠাবেন জাহান্নাম থেকে মিনান্নার মিনহা কৌমান একটি জাতিকে উঠাবেন তাদের কত সংখ্যা হবে আল্লাহ ভালো জানেন কখনো কোনো ভালো আমল কখনো ভালো আমল দেয়নি সে আমরোজা রাখেনি হজ করেনি ওমরা করেনি মাতা পিতা সেবা করেনি জাহান্নামে জ্বলেছে শাস্তি হয়েছে যারা বলছে যে নামাজ ত্যাগকারী নামাজ স্বীকার করেছে পড়বো পড়ছি পড়বো পড়ছি মাঝে মাঝে পড়েছে মাঝে মাঝে পড়েনি তিন অক্ত পড়েছে যারা তাদেরকে ফাঁসেক মুসলিম মনে করে তা তো এইরকম আধা নামাজি গুলো এরাও সামিল হবে অস্বীকার করেনি হ্যাঁ হুজুর দোয়া করিয়েন নামাজ পড়েন না নসিহত করলে দোয়া করিয়েন এই বদ স্বভাব পারছি না ধরছি আবার ছুটে যাচ্ছে তো যারা বলেছেন যে এরা ফাঁসেক মুসলিম এদের জন্য আল্লাহ রহমত হইতে পারে আর যারা বলেছেন যে বেনামাজি হচ্ছে বড় কাফের মুশ্রিকের সমান তো তাদের জন্য ফামাতান সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না তাহলে বেনামাজি জাহান্নাম থেকে উঠবে কিনা সুপারিশে অথবা সুপারিশে উঠবে না আল্লাহ রহমতে উঠবে কিনা এটা সন্দেহজনক এটা সন্দেহের বিষয় ইখতলাফি বিষয় রয়েছে কিন্তু বাকি গোনার ক্ষেত্রে যে কোনো গোনা বড় ভালো আমল করেন না গুণা থেকে বেঁচেছে না কোনো ভালো কাজ করেছে যেগুলি গুরুত্বপূর্ণ প্রথম দিকে ভালো আমলগুলোর কথা বললাম সালাতের পরে কি তহিদ ঠিক আছে কিন্তু জাকাত সেয়াম আপনার হজ ওমরা মাতা পিতার সেবা আল্লাহর পরে মাতা পিতার সেবা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক তাদের উপকার করা হ্যাঁ, মানব জাতির কল্যাণ চা মুসলিমের বিশেষ কল্যাণ চা হিতাকাঙ্ক্ষী হওয়া কাবিরা গোনাগুলির থেকে বেঁচে থাকা কিচ্ছু নেই সব পাপ আছে আমালু কখনো ভালো আমল করেনি পুড়ে কয়লা হয়ে গেছে হোমাম মানে হচ্ছে কয়লা কয়লা বুঝুন তো কাঠের জ্বালানি জ্বালান না বা একটা কয়লাও পাওয়া যায় কয়লা ওই যে ইট ভাটাতে কয়লা দিয়ে জ্বালায় অনেক এলাকা জানি না কয়লা আপনাদের আছে না কাঠ কাঠ দিয়ে জ্বালায় সিলেট এলাকায় মনে হয় তো ওইদিকে তো হবে যে এলাকায় পাহাড়া চোখ লিপ্ত হওয়ার কথা যাই হোক কয়লা কয়লা জ্বালার পরে দেখেছেন তো বা কাঠ জ্বালার পরে কয়লা কয়লা হয়ে থাকে কালো কালো এই মানুষ সব জ্বলে জ্বলে জাহান নামে একেবারে হবা মানে কালো কয়লা হয়ে গেছে সুহান আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন নাহরিন আল্লাহ একটা নহরে ওদেরকে ডুবিয়ে দিন ফেলে দিন জান্নাতে যে নহরটি জান্নাতের দরজার কাছাকাছি জান্নাতের মুখে আছে আফওয়া মানে মুখ জান্নাতের মুখে মানে জান্নাতের কিনারায় তটে আছে এই নহরের নাম কি জানেন নাহরুল হায়াত নাহরুল হায়াত জি আর এই পানির নাম হচ্ছে মাউল হায়াত মাউল হায়াত আমাদের দেশের মানুষের আরবি জানো না কিন্তু ফার্সিতে জানে মাউল হায়াত কি বলে আবে হায়াত আমাদের দেশে একটা কথা আছে আবে হায়াতের পানি এটাও ডবল করে আবমানি তো পানি আবার আবে হায়াতের পানি ওই যে লাইলাতুল কাদারের রাতের মতো বা পুলসের রাতের মতো ঠিক এইটাও রকম আবে হায়াতের পানি আবে হায়াত মানে হায়াতের পানি আব মানে পানি ফার্সি শব্দ আব মানে মাউন মাউল হায়াতে হায়াতের জীবনের পানি মানে এমন পানির পানি যেই পানিতে ডুবিয়ে দিলে জীবন ফিরিয়ে পাবে গুলো একেবারে জেগে উঠবে একবারে একবারে সুন্দর চেহারা হয়ে যাবে এখন ওই নামটা নিয়েছে এক রকমের পানি কবিরাজরা বিক্রি করে ওর নাম হচ্ছে আবে হায়াত ওষুধ ওষুধের নাম হচ্ছে আবে হায়াত জানেন না জানেন না পাওয়া যায় ইউকাল হায়াত এর নাম হচ্ছে জীবনের নহর আর ওই ওই নহরের পানির নাম হচ্ছে মাউল হায়াত আবে হায়াত পানিতে ডুবাতেই তারা উদ্গত হবে বেরিয়ে আসবে উদ্গত মাটির তলা থেকে যখন ওপরে বর্ষণ হয় হ্যাঁ, বৃষ্টির পরে দেখেন এই সময়টাই দেখবেন এত সৌদি আরবে ঘাস চারিদিকে গজাইতে শুরু হয়েছে সারা বছরে যত বীজ টিজ পড়েছিল এই কয়েকদিনে গত সপ্তাহের বৃষ্টিতে এখন কি হচ্ছে গজাচ্ছে একবার সবুজ হে দেখছেন না ঠিক এইটা এইরকম হয়ে ওরা জেগে উঠবে সতেজ হয়ে উঠবে জি তো বলছেন কি বলছেন ফাইয়া না ফাইয়াখরুজুনা কামা তাখরুজুল তো ফিহামিল সাইল ওরা উদ্গত হবে যেন ই হচ্ছে হ্যাঁ মাটির তলা থেকে যেমন কিছু উদ্গত হয় এরকম বেরিয়ে আসবে বা উদ্গত হবে কামা তাখরুল হিব্বা তো যেমন দানা বীজ ছিটাইনি এমনি পড়ে আছে ওকে হিব্বা বলে হাব্বাতন মানে হচ্ছে হাব্বাতন মানে দানা হাব্বাতন দানা কোন দানাকে বলা হয় যেটা ছিটাচ্ছে বীজ বপন যদি করে ওইটা হাব্বা আর এমনিতে ওলামারা বলেছেন এমনিতে পড়ে আছে পাখিতে খেয়েছে ও দানাটা পড়ে থেকেছে হয়তো পায়খানার সাথে অথবা এমনিতে কোথাও ঝরে পড়ে থেকে গেছে কেউ ওখানে বীজ ছিটায়নি আর কিছু জন্মে গেছে হয় না হয় না আরে এখানে এই গাছটা করতে হইলে আমার বলি এখানে এখানে কোথেকে গাছ হলো এখানে তো কেউ মাটার মধ্যে কেউ তো এটা ছিঁড়ে তো আসেনি অথচ দেখেছেন ওখানে কোন একটা সবজির গাছ অথবা লাউ গাছ দেখছেন অথবা সিম গাছ দেখছেন দেখছেন না দেখছেন অথবা ধানের গাছ দেখছেন গমের গাছ দেখছেন এগুলোকে হিপ হিপবাতুন বলে তো যেমন একটা দানা পড়ে আছে আছে আছে বছর বছর পড়ে আছে যখন বৃষ্টি হয় বা নহরের পানিগুলো যখন ওখান দিয়ে যায় আর একটু পানির ছঁচা পায় পানি পেয়েছে রস পেয়েছে তখন গজিয়ে উঠে তখন বোঝা যায় যে এখানে এখন একটা দানা পড়েছিল গাছ এখন গজিয়ে উঠেছে এইভাবে এই জাহান্নামি গুলো গজিয়ে উঠবে সুহান কামা তখরুজুল হিব্বাত যেমন দানা গজিয়ে ওঠে ফি হামিলিসাইল বন্যার পানি যখন প্রবাহিত হয় তখন কিনারা যে আশেপাশে দানাগুলি থাকে আর একটু পানি পায় তখন বন্যা চলে গেলে বন্যা শুকাইলে বন্যা শুকার পরে দেশে দেখবেন কত রকমের গাছ কোথা কোথা থেকে বন্যাতে বইয়ে নিয়ে এসছে আপনার বাড়ির কাছে এমন গাছ জন্মাচ্ছে এলাকাতে এইরকমের বীজই পাওয়া যায় অন্য কোন এলাকা থেকে এসছে বন্যাতে বইয়ে হাদিস লম্বা আছে ওটা আর শোনাচ্ছি না দ্বিতীয় কি বিষয় ছিল হ্যাঁ খালি জায়গা থাকবে খালি জায়গা সম্পর্কে হাদিস ওইটা শুনিয়ে দিন এই হাদিস ও সহি বখারিতে রয়েছে সহি মুসলিমে রয়েছে সহি বখারিতে হাদিস নম্বর ছয় হাজার আটশো ছত্রিশ মুসলিমে পাঁচ হাজার হাদিস এটা ছোট্ট আনাস রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন আন্না কাল্লা তাজাল ও জাহান্নাম ইউলকা ফিহা জাহান নামে ফেলা হবে জাহান জাহান্নামীদেরকে ফেলতেই থাকবে ফেরেস তারা নিয়ে এসে ফেলতেই থাকবে ধাক্কা দিয়ে আর জাহান নামকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রবুল আলমিন যে পেট ভরেছে হালিম তালাতি কোথায় আছে এটা স্মরণ করো সেই কিয়ামতের বিচার দিবসকে না কুল কুলে জাহান্নাম আল্লাহ বলছে আমি কে বলবো বারবার করি হালিম তালাতে তোমার পেট ভরেছে ইমতালা মানে ভরে যাওয়া এই মাতৃভাষাতে এখানে মালিয়ান বলছে বলছে না মাল আন আসলে শুদ্ধ হচ্ছে শুদ্ধ যদি আর বেশি যান মাল আন বালতিতে পানি ভর্তি আছে বা এটা বোতল ভর্তি তারপরে মাল আন কি মাল আন আর মাতৃভাষা এরা বলছে বিকৃত করে মালিয়ান যেমন মাউন কে মুইয়া বিকৃত করে ঠিক ওই রকমই মাল আনকে মালিয়ান হালিম তালাতে তোমার পেট ভরেছে আল্লাহ জিজ্ঞেস করবেন অতাকুল ও নাম বলতে থাকবে হালমিম মাজিদ আর কি বেশি কিছু আছে আল্লাহ হালমিম মাজিদ আর অতিরিক্ত আছে আরো লাগবে ভরিনি ভর্তি হয়নি জি আল্লাহ জাহান্নাম কথা বলবে রাব্বুল আলমের সাথে জাহান জাহান্নাম ইউল কাফিহা জাহান্নামে ফেলতে থাকবেন আল্লাহ রবুল আলমিন ও ও আর তাকুল জাহান্নাম বলবে জবে হালমে মজিদ আর কি আছে আর কি আছে যখন দেখা গেল যে নামীদেরকে সব নিক্ষেপ করে দেওয়া হলো তারপরও জাহান্নাম শুধু হালমি মসজিদ করতেই আছে আর আছে আর আছে হালমি মজিদ আর অতিরিক্ত আরো লাগবে আল্লাহ এমনকি আল্লাহ রব্বুল ইজাত যিনি ইজ্জতের মালিক তিনি তার কদম রেখে দিবেন কাদা বাহু তার কদম বলা হয়েছে সুতরাং এর তাবিল অপব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই কিছু কিছু আলেমরা এর অপব্যাখ্যা করেছে কাদামা মানে জামাতাহ আল্লাহ বিশেষ দলকে ঢুকে গেল কোথা থেকে কোথায় অর্থ নিয়ে চলে গেল এগুলো অপব্যাখ্যা কাদম মানে পা হয় কাদম মানে কি হয় কদম জি আল্লাহ কদম রাখবেন আল্লাহ কদম রাখবেন আল্লাহ জাহান্নাম আল্লাহর সৃষ্টি তাই না ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর কাছে তো এই অর্থ থেকে পালাবার উদ্দেশ্য যে আল্লাহ বা জাহান্নামে কি করে পা রাখবেন জাহান্না পুড়িয়ে দিতে পারে আল্লাহকে আরে মানুষকে জ্বালাইতে পারে আল্লাহর সৃষ্টিকে জ্বালাতে পারে কিন্তু আল্লাহ রবুল আলমী জাহান্নামকে সৃষ্টি করেছেন জি রব্বুল ইসাদ পা রাখবেন তখন জাহান্নামের একটা অংশ আর অংশের সাথে গুটিয়ে যাবে বা সংকুচিত হয়ে যাবে এমন জড়ো সড়ো হয়ে যাওয়া জড়ো সড়ো হয়ে যাওয়া আমরা বলি আমাদের ভাষাতে জি হ্যাঁ মানুষ যখন খুব ভয় পায় যে ওকে শেষ করে দেবে তখন এই সোজা মানুষ বাহাদুর মানুষ এমন জড়ো সড়ো হয়ে যায় হ্যাঁ আর ওর মনে হচ্ছে অস্তিত্বহীন কিচ্ছু নেই ওর মধ্যে জি তো জাহান্নাম এই বিশাল জাহান্নাম একেবারে কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে ও তাকুল আর বলবে আল্লাহকে কাত কাত কাত বাস বাস বাস বাস বাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইজ্জতে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার হ্যাঁ মর্যাদার কসম তারপরে বলছেন এই জান্নাতের যে বিষয়টি আজকের করছেন আর জান্নাতে খালি জায়গায় থাকবেই ওলাই আজালো জান্নাতে আল্লাহ দিতেই থাকবেন তারপরও খালি খালি আর খালি খালি জায়গা হাত্তায়ুনসি আল্লাহ খালকান এমনকি আল্লাহ রবাহ বিশেষ মখলুক মানে আল্লাহ এই মানব জাতিকে এক দলকে আল্লাহ সৃষ্টি করবেন খালকান মানে কৌমান বিশেষ মানুষদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করবেন ফায়ুস কেন হোম ফাদলাল জান্নাতে অতপার তাদেরকে জান্নাতের খালি জায়গাগুলিতে হ্যাঁ কি করবেন বসবাস করাবেন বা আবাদ করবেন এই হচ্ছে সেই বখারির হাদিস আর এই দিয়ে আজকের আলোচনা শেষ হল জি আলোচনায় শেষ দিকে কি ছিল আখেরাত সম্পর্কে বিস্তারিত জানার মাধ্যম সেটা হচ্ছে ওহি ওহির জ্ঞান সেটা কোরআনে করিম হতে পারে সেটা অন্য আসমানি কিতাব হতে পারে সেগুলো বহি যেগুলো অবিকৃত সেগুলো আর অন্য অন্য আম্বিয়া রসুলগণের পরিত্যক্ত এলম হতে পারে কিন্তু যেগুলিতে ভেজাল মিশে গেছে ইসরায়েলি বর্ণনা যেগুলোকে বলা হচ্ছে তফসিলের অনেক ইসরায়েল বর্ণনা ঢুকে গেছে সেগুলিতে অনেক ভেজাল ঢুকে গেছে তাদের ধর্মগুরুদের সুতরাং সেগুলি বিশ্বাস করা যাবে না নবী সাল্লাহ ইসলাম এইরকম বিষয়গুলি যদি আমাদের দিন ইসলামের বিধিবিধানের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে বলছেন লাদ্দিকু আহলাল কিতাব আলা তুকাজ বিশ্বাস করিও না আর মিথ্যাও মনে করিও হইতেও পারে না হইতে পারে কিন্তু যখন তার সমর্থন করান এবং সন্ন্যায় পেয়ে যাব তখন বলবো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোরআনে আছে অথবা হাদিসে আছে শেখ সাল ফজান হাফিজ বলছেন এখানে যে ওয়াসনাফ দারুল আখের সম্পর্কে বলছেন আখের পরকালের অবস্থা সম্পর্কে যতটুকু শেখুল ইসলাম ইমে তাইম রহমতুল্লাহ আলে আলোচনা করলেন আর যা কিছু সেখানে ঘটবে সবগুলি তো আলোচনা হয়নি সামান্য কিছু আলোচনা হয়েছে বলছেন বাকি জানার জন্য বলছে আহাল আলাল কিতাব অসন্না তারপরে আপনাকে কোরআন এবং সন্ন্যার বরাত দিয়ে রেফারেন্স দিয়ে দিলেন যে আপনি কোরআন সন্না থেকে জেনে নেন ফি মারেফাতে তাফাসিল বাকিয়া বাকি বিষয়গুলির বিস্তারিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে মিম্মা লামিয়াজ করু যা তিনি এখানে আলোচনা করেননি কেন শুধু ওহির এলিম দিয়ে কেন জানা যাবে নবী রসুলগানের মাধ্যমে কেন জানা যাবে অন্য কোনো মাধ্যম দিয়ে কেন এগুলো জান্নার জান্নাত নাম সম্পর্কে জানা যাবে না বলছেন লেহান্না লিহান্না জাহালিকামিনী ইলমিল গাইব কারণ এগুলি হচ্ছে গাইবী বিষয় অদৃশ্যের বিষয় তো গাইব সম্পর্কে জানার একমাত্র সূত্র হচ্ছে কি ওয়াহি ওয়াহি সেটা কোরআন হইতে পারে সেটা সন্না হইতে পারে হ্যাঁ, আসমানি কিতাবের আকারে হইতে পারে অথবা আম্বিয়া রসুলগণ যা কিছু সাথী সঙ্গীদেরকে বলেছেন সেগুলি হইতে পারে ইলমেল গাইব ওয়াহি যেটা ওহির মারফত ছাড়া অন্য কোন মারফতে জানা সম্ভব নয় এখানে আজকের আলোচনা শেষ হইল সাল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন ردنا القلب سطورا من ضياء راجيا أن يغسل الذنب العظيم